এই জনতার সাগরে আমি বলে যা এই জনতার সাগরে আমি বলে যাই হয়তো বা থাকব না আমি একদিন সেদিন যদি সবে কর স্মরণ তাহলেই ধন্য হব আমি জনতার সাগরে আমি বলে যাই এই জনতার সাগরে আপনারা শুনছেন রফিকুল্লাহ সাদের কণ্ঠে এই জনতার সাগরে এক্সক্লুসিভ বাই দামামা শিল্পী গোষ্ঠী যদি সবে কর স্মরণ তাহলেই ধন্য হব আমি জনতার সাগরে আমি বলে যা শিশু থেকে হয়েছি যখন কিশোর বসিয়েছি কত গানের আসর হেসেছি কত প্রাণ খুলে গেছি কত গান মন খুলে শিশু থেকে হয়েছি যখন কিশোর বসিয়েছি কত গানের আসর হেসেছি কত প্রাণ খুলে গেছি কত গান মন খুলে মনে হয় সেই কথা ধুলো মাখা স্মৃতি কথা মনে হয় সেই কথা ধুলো মাখা স্মৃতি কথা থাকবে সদা আমার স্মরণে স্বর্ণালী দিনের ওই কাহিনী জনতার সাগরে আমি বলে যা এই জনতার সাগরে আমি বলে যাই হয়তো বা থাকব না আমি একদিন সেদিন যদি সবে করো স্মরণ তাহলেই ধন্য হব আমি জনতার সাগরে আমি বলে যাই উড়ে যাবে প্রাণবায়ু যখন আমার চলে যাব সান্নিধ্যে খোদার লাঞ্ছিত যেন না করেন তিনি সে দোয়া চাই দুনিয়াবাসী উড়ে যাবে প্রাণবায়ু যখন আমার উড়ে যাবে প্রাণবায়ু যখন আমার চলে যাব সান্নিধ্যে খোদার লাঞ্ছিত যেন না করেন তিনি সে দোয়া চাই গো দুনিয়াবাসী স্রষ্টা যেন করে আমায় চির ক্ষমা স্রষ্টা যেন করে আমায় চির ক্ষমা সম্মানিত যেন করেন তিনি দেন যেন জান্নাত ফের দাউসি জনতার সাগরে আমি বলে যা এই জনতার সাগরে আমি বলে যাই হয়তো বা থাকব না আমি একদিন সেদিন যদি সবে কর স্মরণ তাহলেই ধন্য হব আমি জনতার সাগরে আমি বলে যাই